আইসা রদিল্লাহ তাল্লাহ হতে বর্ণিত হারিস ইবনু হিসাম রদিল্লাহ তাল্লাহ্ন নবী সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন আপনার নিকট ওয়াহি কিভাবে আসে তিনি বললেন সব ধরনের ওয়াহি নিয়ে ফেরেস্তা আসেন কখনো কখনো ঘন্টার আওয়াজের মতো শব্দ করে যখন আমার নিকট ওয়াহি আসা শেষ হয়ে যায় তখন তিনি যা বলেছেন তা আমি মুখস্থ করে ফেলি আর এভাবে শব্দ করে ওয়াহি আসাটা আমার নিকট কঠিন মনে হয় আর কখনো কখনো ফেরেস্তা আমার নিকট মানুষের আকারে আসেন এবং আমার সঙ্গে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই